বিসমিল্লাহির রহমানির রহিম আর আমি বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করিয়াছি তাহাদের হৃদয় আছে কিন্তু তদ্বারা তাহারা উপলব্ধি করে না তাহাদের চক্ষু আছে তদ্বারা তাহারা অবলোকন করে না তাহাদের কর্ণ আছে কিন্তু তদ্বারা তাহারা শ্রবণ করে না ইহারা পশুর নেয় বরং তাহার চাইতেও নিকৃষ্ট মূলত তাহারাই হল গাফেল এবং শৈথিল্যপরায়ণ সোরা আরাফ আয়াত একশো উনআশি পৃথিবীর উত্তর মেরু হতে দক্ষিণ মেরু পূর্ব প্রান্ত হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত সব কিছু আল্লাহর সৃষ্টি আর এই সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ খুব ছোট্ট একটি শব্দ মানুষ কিন্তু এর মূল্য এত বেশি যা কখনো ভাষায় প্রকাশ করা সম্ভব না বড় কষ্ট হয় আল্লাহর সৃষ্টি জগতের এই শ্রেষ্ঠ জীব মানুষ যখন নেশায় মত্ত হয়ে নিজ হাতে তার বাবা মাকে খুন করছে মানুষ হয়েও পশুর মতো আচরণ করছে মানুষ হয়ে জন্ম নিলেই যে মানুষ হওয়া যায় না তার বিবরণ নিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর আবারও আপনাদের সামনে ফিরে এসেছে দেশের সারা জাগানো কণ্ঠশিল্পী সুরকার ও গীতিকার তরুণ বক্তা হাফেজ মাওলানা ইমদাদুল ইসলাম সুপ্রিয় শ্রোতা হাফেজ মাওলানা ইমদাদুল ইসলামের এবারের পরিবেশনা মুখোশ উন্মোচন সারা জাগানো কণ্ঠশিল্পী ইমদাদুল ইসলামের এবারের আয়োজন মুখোশ উন্মোচন মুখোশ উন্মোচন মুখোশ উন্মোচন মানুষ রূপে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না চরিত্রটা পশুর হলে মানুষ তাকে বলে না মানুষ রূপে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না চরিত্রটা পশুর হলে মানুষ তাকে বলে না কোটি কোটি মানুষ ভাবে আসল মানুষ কয়জনা চরিত্রটা পশুর হলে মানুষ তাকে বলে না চরিত্রটা পশুর হলে মানুষ তাকে বলে না জ্যান্ত মানুষ পিটিয়ে মেরে উল্লাস করে রাজপথে টাকার বিনিময়ে ডাক্তার রোগী মারে নিজ হাতে হাজার হাজার মানুষের পুড়িয়ে মারলো গুজরাটে ড্রিল মেশিনে ছিদ্র করে মানুষের শরীরটাকে জ্যান্ত মানুষ পিটিয়ে মেরে উল্লাস করে রাজপথে টাকার বিনিময়ে ডাক্তার রোগী মারে নিজ হাতে হাজার হাজার মানুষের পুড়িয়ে মারলো গুজরাটে ড্রিল মেশিনে ছিদ্র করে মানুষের শরীরটাকে আর যাই যাই কিছু বলি ওদের আর যাই কিছু বলি ওদের মানুষ বলা চলে না চরিত্রটা পশুর হলে মানুষ তাকে বলে না চরিত্রটা পশুর হলে মানুষ তাকে বলে না মানুষ রূপে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না চরিত্রটা পশুর হলে মানুষ তাকে বলে না ছেলেরাজ হত্যা করে নিজের পিতা মাতাকে পরকিয়া প্রেমে পড়ে বৌমারে তার স্বামীকে স্বামীরাজ হত্যা করে স্ত্রীকে নিজ হাতে মরা মায়ের লাশের পাশে দুধের শিশুরা কাঁদে ছেলেরা হত্যা করে নিজের পিতা মাতাকে পরকিয়া প্রেমে পড়ে বৌমারে তার স্বামীকে স্বামীরাজ হত্যা করে স্ত্রীকে নিজ হাতে মরা মায়ের লাশের পাশে দুধের শিশুরা কাঁদে অপহরণ খুন ধর্ষণ অপহরণ খুন ধর্ষণ করে যারা মানুষ না চরিত্রটা পশুর হলে মানুষ তাকে বলে না চরিত্রটা পশুর হলে মানুষ তাকে বলে না মানুষ রূপে জন্ম নিলে মানুষ হওয়া যায় না চরিত্রটা পশুর হলে মানুষ তাকে বলে না প্রেমিক জুটি যেথা সেথায় এমন কিছু ভাব করে যেন ওরা বাসর ঘরে আর কেউ নাই তার ভেতরে গরিবের ধন কেড়ে নিয়ে রং তামাশায় রাত কাটায় মদনারি আর জুয়ার আসর চলে গরিবের টাকায় প্রেমিক জুটি যেথা সেথায় এমন কিছু ভাব করে যেন ওরা বাসর ঘরে আর কেউ নাই তার ভেতরে গরিবের ধন কেড়ে নিয়ে রং তামাশায় রাত কাটায় মদনারী আর জুয়ার আসর চলে গরিবের টাকায় খাদ্যে যারা ভেজাল মিশায় খাদ্যে যারা ভেজাল মিশায় তারা মানুষ হতে পারে না চরিত্রটা পশুর হলে মানুষ তাকে বলে না চরিত্রটা পশুর হলে মানুষ তাকে বলে না মানুষ রূপে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না চরিত্রটা পশুর হলে মানুষ তাকে বলে না কবর পূজা মাজার পূজা ভণ্ড পীরের ভণ্ডামি ধর্মের নামে চলে সেথায় নিয়মিত শয়তানি জ্ঞান পাপীরা জেনে বুঝে করায় সে রেখবে দাঁত ধোকা খেয়ে বোকার দলে ধরে ওই ভণ্ডের হাত কবর পূজা মাজার পূজা ভণ্ড পীরের ভণ্ডামি ধর্মের নামে চলে সেথায় নিয়মিত শয়তানি জ্ঞান পাপীরা জেনে বুঝে করায় সে রেখবে দাঁত ধোকা খেয়ে বোকার দলে ধরে ওই ভণ্ডের হাত হাত পীরের দরবার নয় তো জানো পীরের দরবার নয় তো জানো শয়তানেরই রাস্তা না চরিত্রটা পশুর হলে মানুষ তাকে বলে না চরিত্রটা পশুর হলে মানুষ তাকে বলে না মানুষ রূপে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না চরিত্রটা পশুর হলে মানুষ তাকে বলে না কোটি কোটি মানুষ ভাবে আসল মানুষ কয়জনা চরিত্রটা পশুর হলে মানুষ তাকে বলে না মানুষ রূপে জন্ম নিলে মানুষ হওয়া যায় না চরিত্রটা পশুর হলে মানুষ তাকে বলে না কোটি কোটি মানুষ ভাবে আসল মানুষ কয়জনা চরিত্রটা পশুর হলে মানুষ তাকে বলে না চরিত্রটা পশুর হলে মানুষ তাকে বলে না চরিত্রটা পশুর হলে মানুষ তাকে বলে না